হাদিস নম্বর বত্রিশ عن جابر بن عبد الله رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اذا وزنتم فارجحوا লোকের প্রাপ্য তাদেরকে সম্পূর্ণরূপে দেওয়ার সাথে সাথে আরও কিছু অংশ বেশি প্রদান করার প্রতি উৎসাহিত করা জাবির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা যখন কোনো জিনিস কোনো ব্যক্তিকে ওজন করে দিবে তখন তাকে ওজনে কিছু বেশি প্রদান করবে সোনান ইবনু মাজাহ হাদিস নম্বর দুই হাজার দুইশো বাইশ আল্লামা নাসরুদ্দিন আল আলবানি এই হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় জাবির বিন আবদুল্লাহ আল আনসারি একজন বিখ্যাত সাহাবি তিনি তার পিতাসহ আকাবার রাতে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে বয়াত গ্রহণ করেছিলেন এবং এই বেয়াতে রেদওয়ানেও তিনি উপস্থিত ছিলেন তিনি বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিগণের অন্তর্ভুক্ত তার বর্ণিত হাদিসের সংখ্যা হল এক হাজার পাঁচশো চল্লিশটি তিনি সন তেহাত্তর হিজড়িতে মৃত্যুবরণ করেন এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক মহান আল্লাহর সাথে প্রকৃত ইমানদার মুসলিম ব্যক্তির সুসম্পর্ক স্থাপিত রয়েছে তাই তার মধ্যে সর্বদা বিরাজ করে নেই বিচার ও সঠিক পন্থার নিয়ন্ত্রণ ক্ষমতা তবে নেই বিচারের বিষয়টির যোগাযোগ রয়েছে মানসিক অবস্থার সাথে এবং সঠিক পন্থার নিয়ন্ত্রণ ক্ষমতার যোগাযোগ রয়েছে সঠিক বুদ্ধির সাথে তাই প্রকৃত ইমানদার মুসলিম ব্যক্তি কোনো লোকের অধিকার নষ্ট করে না বা কোনো ব্যক্তিকে ওজনে কোনো দিন কিছু কম দেয় না আর তৎফিফ বলা হয় ওজন করার সময় লোকের কাছ থেকে নিজের অধিকার সম্পূর্ণরূপে নেওয়া এবং অন্য লোকের অধিকার নষ্ট করে তাদেরকে তাদের অধিকার সম্পূর্ণরূপে না দেওয়া বা তাদেরকে ওজনে কম দেওয়া দুই প্রকৃত ইমানদার মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন নিজের অন্তরকে উদারতায় পূর্ণ করে রাখে আর নিজের ভালো আচরণ ও উদারতার দ্বারা মানুষের উপকার করে এবং তাদেরকে তাদের অধিকার বা প্রাপ্য সম্পূর্ণরূপে দেওয়ার সাথে সাথে আরও কিছু অংশ বেশি প্রদান করে তিন যে ব্যক্তি ওজনে কম দেয় তার সাথে যারা আদান প্রদান করে বা দেওয়া নেওয়া করে তাদেরকে সে তাদের প্রাপ্য সব সময় কম দিয়ে থাকে এবং সে যখন তাদের কাছ থেকে কিছু ক্রয় করে তখন সে নিজের প্রাপ্য তাদের কাছ থেকে সম্পূর্ণ রূপে গ্রহণ করে এবং সে যখন তাদের কাছে কিছু বিক্রয় করে তখন সে তাদেরকে তাদের প্রাপ্য সব সময় কিছু কম দিয়ে থাকে কিন্তু প্রকৃতপক্ষে সত্য মুসলিম ব্যক্তি ক্রয় বিক্রয় এবং আদান প্রদান বা দেওয়া নেওয়ার সময় সততা বজায় রাখে সুতরাং সে কোনো মানুষকে প্রতারিত করে না বা ধোকা দেয় না